জীবন নদীর প্রান্ত সীমায় একটি অনুনয় তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পায় আমি তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই জীবন নদীর প্রান্ত সীমায় একটি অনুনয় তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই আমি তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই মদের তপ্ত রুধিরে মদের তপ্ত রুধিরে আসবে আবার নতুন জয় তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই আমি তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই তোমার দিলের বাহি সকল মুজাহি দাও তাদের উদ্দীপনা তামান্না সহি তোমার দিনের বাহি সকল মুজাহি দাও তাদের উদ্দীপনা তামান্না সহি লালায়িত করো তুমি লালায়িত করো তুমি শাহাদতের নেশায় তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই আমি তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই জীবন নদীর প্রান্ত সীমা একটি নয় তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই আমি তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই সত্য এবং ন্যায়ের পথে সদা যে অটল দাও তাদের অসীম সাহস বুকে মনোবল সত্য এবং ন্যায়ের পথে সদা যে অটল দাও তাদের অসীম সাহস বুকে মনোবল করতে যেন পারে তারা করতে যেন পারে তারা জালিম শাহির প্রাসাদ তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই আমি তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই জীবন নদীর প্রান্ত সীমায় একটি অনুরয় তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই আমি তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই মদের জীবন যাই যদি যাক তোমার পথে লড়ে মৃত্যু পথের যাত্রী হব সোনার সমাজ গড়ে মদের জীবন যাই যদি যাক তোমার পথে লড়ে মৃত্যু পথের যাত্রী হব সোনার সমাজ গড়ে এ আশাতে ব্যাকুল যারা এ আশাতে ব্যাকুল যারা দাও তাদের দিগ্বিজয় তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই আমি তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই জীবন নদীর প্রান্ত সীমায় একটি বলু নয় তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই আমি তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই আমি তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই আমি তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই